তৈরি করতে পারেন কোন সময় সাহিত্যের অবস্থা এমন থাকে আদালত নাম মারিয়ে সাহিত্য দেখা যায় না এই সময় আদালত জাগিয়ে নকল বন্দী করতে পারা নাই কোন সময় স্বাস্থ্যের অবস্থা এমন হয় রাতের তিন ভাগের এক ভাগ এর চেয়ে বেশি লাগলে স্বাস্থ্য দেখা যায় তখন বেশি লাগ পায় না বেশি বেশিরভাগ গুমাও তিন ভাগের এক ভাগ নকল বন্দী স্বাস্থ্যের অবস্থার দিকে লক্ষ্য আল্লাহ পাকরাবুল আলমিন অবস্থার বেশ কম হওয়ার কারণে সময়ের পরিমাণ বেশ কম করে দিয়ে দিলেন হয়তো আদালত গুলো আদালত নভল বন্দী করো আর না হয় বেশিরভাগ রাত সময়ের ভাগ রাত বন্দী করো আর না হয় সময়ের ভাগ রাত বেশিরভাগ রাত বন্দী অর্থাৎ তোমার সাহিত্য অনুবাদ তাহলে রাত্রে বন্দী লাগবে কি সাহিত্য অনুবাদে কেন যেন বলার সুযোগ না ইসলাম ধর্মটা বড় বিপদের ধর্মরায় রায় তাই আল্লাহ আপনার स्वाहा अंजलना अलैकल कुरहान तस्मा स्वाहा नबी আপনার কাছে কোরআন নাজিল করেছি সারা রাত ভর ঘুম নষ্ট করিয়া পা ঘুরাইয়া পায়ে ব্যথা করাইয়া নবল বন্দী করার জন্য নয় যতক্ষণ পর্যন্ত সাহিত্যে মানায় ততক্ষণ পর্যন্ত রাত্রি নবল বন্দী করুন যখন সাহিত্যে মানায় না তখন বিভ্রাম করুন যেন ইসলাম এরা বিভেদের ধর্ম বলতে না পারে ইসলাম ধর্মটাকে যেন শান্তির ধর্ম হিসাবে অমুসলমানরা যেন গ্রহণ করবে আপনার কাছে কোরআন নাজিল করেছি নতুন বন্দী করতে গিয়ে সত্যি জায়গা সৃষ্টি করার জন্য আপনার কাছে কোরআন নবী করেছি ওই সমস্ত লোকদেরকে নসিহত করার জন্য যারা আল্লাহ শাস্তিকে ভয় পান যারা আল্লাহকে ভয় পান আমরা আমাদের মুসলমান এত চালা যদি জিগাই আল্লাহরে আমি মুসলমান না আমরা জিজ্ঞাসা করেন এটা

জন্য কি পরিমাণ সহজ করা যাইব আর কি পরিমাণ কঠিন করা যাইব না ফরজ আমল বাধ্যতামূলক ভাবে করা লাগবে তোমার কাছে সহজ লাগুক আর কঠিন লাগুক ওয়াজিব আমল বাধ্যতামূলক করা লাগবে তোমার কাছে সহজ লাগুক আর কঠিন লাগুক সুন্নতের মাত্রা আমল বাধ্যতামূলক করা লাগবে তোমার কাছে সহজ লাগুক আর কঠিন লাগুক কিন্তু সুন্নতে দায় না নকল ঠিক তেমনি ভাবে আল্লাহরে কে ডরায় আর কে ডরায় না এর একটা সীমারে ভাগ এটা বোঝাতে ভাগ কতক্ষণ আমরা কোন দুই জিনিসের সীমারে ভাগ উঠলাম ধর্ম সহজ কতক্ষণ পর্যন্ত আর কঠিন কতক্ষণ পর্যন্ত এর সীমারে ভাগ উঠলাম এখন বোঝার ব্যাপার হইল আল্লাহরে কে ডরায় আর কে ডরায় কারণ দুনিয়ার মানুষ বেশিরভাগ মানুষ সালাক যেটা করে না সালাকি করে বুঝাইতে পারে পিছনে এই সমস্ত তালাম হল কেমন দিন আসরের মাঠে তারা ইয়ে আল্লাহ লোকের কিরকম তালাপি আসরের মাঠে তারা আল্লাহর লোকে করবে যে আমার আলোচ্য বিষয়ের বাইরা তবুও আপনারা একটু আন্দাজ আপনারা একটু আইডিয়া দিবার লাগে তোমরা দুনিয়াতে ভাগ করলে হয়তো দেখো হারে দিলে পাপিও করবে না একটা হবে পাপিও করবে দুনিয়ার পাপ করছিল এটা দেখো তবে কোনো পাপ করছিল না তবে হল খালি মানুষের কি পরিমাণ দালাকি করবো তো বুঝার লাগবে বোঝাচ্ছি তখন কোনো ভাব বসে না আসলে কোনো ভাব বসে না আসলেও বসে না বসে তেলে বসি না কিতার লাগে আল্লাহ লগে তারা কি কার লগে আল্লাহর লগে তারা কি ও কোনো ভাব বসি না কোনো লগে আল্লাহর লগে তারা কি করে হারমোনি মনে আল্লাহ তাকরাবুল তিন ভাবে প্রমাণ করবেন পাঁচ বছর কতভাবে প্রমাণ করবেন তিনবারে বলা প্রমাণ একটা হলো যে জানার মাঝে ভাব করছে এই জানায় সাক্ষী দিল মানুষকে দেখাইয়া ভাব করিয়া দেখো সার লুকাইয়া ভাব করিয়া দেখো যে জমিনের মাঝে ভাব করছে এই জমিনে সাক্ষী দিব আল্লাহর কাছে দুই নম্বর mungkin bagi Allah Pak Rabbul Alamin mohon mari

বা ওখানকার জিনিসটা বলতে যত গুণা করে যত পাপ করে এটা লেখা রাখে এই লেখা তার সামনে দেওয়া হবে ডাইনাট বাড়াই বলে তো আল্লাহর হুকুমের জিনিসটায় তার ডাইনাটকে মুড়াইয়া গাড়ের সাথে বান্ধে দিবেন আর ডাইনাট বাড়াইতে পারতো না এর নামে বুক ছিদ্র করিয়া বুকে দিয়া বাম হাতটা ঢুকাইয়া दीक्षितया पिसुद्धिया बैगुरिया गार मस्तया सेवा पिसुदस्तिगे मिया दिया वाह गए इकरा किताब का कथा भी नफ्सी का यौमा अलग का हकीबा और यह देश का पक्षी लेनी ना बोलती है हसरे मते भविष्य होते बाप দুই নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী তিন নম্বর আমল নামা তিরিশটা লেখা আমল নামার সাক্ষী তিন সাক্ষীর দ্বারা মাঠে পাপ আল্লাহ দরবারে প্রমাণ করা প্রমাণ করার কি আমি ভাব করছি না এই কারণে হরণ স্বীকার করি আর প্রমাণ করার লাগি সাক্ষী লাগেনি অপরাধীর অপরাধ প্রমাণ করার লাগি সাক্ষী লাগে কোন যখন স্বীকার করে না আল্লাহ আল্লাহ কাছে বলবো আমি কোনো বাদল করছি না তখন আল্লাহ এই তিনভাবে প্রমাণ করে তারপর তো একভাবে আবার জিগাইবেন এখন করলে ঘটনার ঘটনার প্রতি ভাব করছি না আর ভাব করছি না বল সুযোগ আছি সুযোগ নেই তখন আর ভাব করছি না হয়েছে না বলব আমি করছি না ও ऐसा मिल जाएगा ईश्वर दान की हमारे पास मेरे पास पढ़ाई नहीं बनेगी कोई बोलना शैतान আল্লাহ বলেছেন চুরি হয়ে গেছে শয়তানে তোরে ভাব করাই দে শয়তান দেখ কি বলে না আমরা দেখেননি না তখন শয়তানে বললো আরে নিরব্বা হে জীবনে কোনোদিন আমার দেখলই না আমি কিরকম তারা ভাব করাইলাম আল্লাহ দিলাই না তুই নিজে বললে শয়তান কোনোদিন দেখছো সেই গাছে শয়তানের কেন্দ্র করে ভাব করাই তখন হে আল্লাহ হে দিলাম এমন একটা আদম সন্তানকে আমি বাদ দিলাম না যার মনের মাঝে পুরালোচনা দিলাম না সমস্ত আদম সন্তানের মনের মাঝে আমি পুরালোচনা দিই এটা খালি দিলাই একটা আমার পুরালোচনা লইল কেনে সাথে এরাও মনে আসলে না পাকিস্তান সাথে যারা হইলে আসলে না তো যাইব যে হাজির নেতায় পাপের অর্ডার দিবে এই নেতা অর্ডারের কারণে নামে আর যে সদস্য অর্ডার করছে পালন করার কারণে নামে আপনারা মনে হয় আদালত নাই সুনামগঞ্জে দেখানো চুরি চুরি মার আর এক বেলায় চুরি মারতে এটা মরে গেছে হুকুম দিতে চুরি মারছে না আর যে চুরি মারছে